নাই তো তারা রিয়া যে শির্ক রিয়া লোক দেখানো মানুষের কাছে বেশি বেশি প্রকাশ করা এটা যে শির্ক এই চিন্তাধারা এখনো ঢুকে নাই তো এরা মনে করে যে আমরা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রসুলাম অনেক বেশি লাভবান হয়েছে মানে আমাদের সে রাসুল লাভবান হয়েছে কেমনে রাসুলের শক্তি বেড়ে গেছে আমরা ইসলাম গ্রহণ করার কারণে না হয় আল্লাহ রসুল একা একা থাকতেন দুর্বল থাকতেন এত শক্তি বাড়ত না মানে আমরা ইসলাম গ্রহণ করি আল্লাহর উপকার করছি আল্লাহ রাসুলের উপকার করছি মানে এইরকম একটা চিন্তা চেতনা তাদের মধ্যে ঢুকছে আমাদের বর্তমান সমাজে অনেকে মনে করে এইরকম আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে নামাজ পড়তে আসে দেখবেন যে নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই নামাজের মধ্যে কিভাবে দাঁড়াইতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সাজটা করতে হয় কিভাবে বসতে হয় এইগুলা কোনো কিছু জানারও প্রয়োজন মনে করে না কেউ জানাইতে গেলে উল্টা তারা আরো দমক দেয় আরে মিয়া আমি নামাজ না জানি নাকি আমারে শেখাইতে আসতো হ্যাঁ, এরকম দমক দেয় আবার এমনি কিছুই জানে না কেমনে রুকু করতে হয় সেটাও জানে না সাজদা করতে হয় সেটাও জানে না কেমনে বসতে হয় সেটাও জানে না নামাজের কোনো নিয়ম কারণে জানে মানে তার চিন্তাধারা হলো আমি যে নামাজ পড়তেছি এটাই তো বিশাল কিছু আমি নামাজ না পড়তে আল্লাহ কি করতে পারত আমি নামাজ পড়ি আল্লাহরে উপকার করতেছি আল্লাহরে শক্তিশালী বানাইতেছি মানে আমার উপকার না উপকার আল্লাহ মানে তার চিন্তাধারাটা এরকম আমি নামাজ পড়তে মসজিদে আসছি কবুল না করি আল্লাহ যাইব কই আমাকে জান্নাতে না নিয়ে আল্লাহ কারে জান্নাতে দিব আমি এত বড় বংশের মানুষ আমারকে জান্নাতে না দিয়ে কারে আল্লাহ জান্নাত দিব মানে হাবভাবটা এরকম যে নামাজ যেভাবেই কুপড়ি আল্লাহ কবুল করতে বাধ্য মনে হচ্ছে এজন্য সহিভাবে জানা বুঝা দেখবেন যে আমরা যদি মুসল্লি যারা আসে আমাদের মসজিদে একজন একজন করি আমি যদি ক্যারাতটা শুনি সহি ক্যারাতওয়ালা মুসল্লি কয়জন পাওয়া যাবে হ্যাঁ তা কেরাত যদি সহি না হয় নামাজ হবে তো এই মানুষগুলোর যে নামাজ হচ্ছে না মানুষগুলোর মধ্যে কোনো অনুভূতি আছে হারে আমি তো এত কষ্ট করে নামাজ পড়তেছি আমার নামাজটা তো হচ্ছে না আমার মিনিমাম সুরাল ফাতেহাতা কয়টা সুরা তো সহি করা দরকার এই অনুভূতি আছে নাই তো কেন নাই যে নামাজ পড়তেছি এটাই তো অনেক কিছু আল্লাহ কবুল না করি যাগো কই মানে আল্লাহরে ঠেকা যে কবুল করতে আল্লাহ বাধ্য মানে অনুভূতিটা এরকম তো কিছু কিছু সাহাবাই কেরাম ইসলাম গ্রহণের পরে তাদের মধ্যে এরকম একটা মনোভাব ছিল আর তাদের আমলের কথা বারবার আরেকজনকে বলে বেড়াইতে ওই যে একটু আগে যেটা বললাম সপ্তমবার হজে গেছি যে এরকম হয়েছে তারপরে এবার রমজান একজন জিজ্ঞেস করতেছে হুজুর এই আমার তো জাকাত আসছিল জাকাত তো কম আসে তা আমি আরো এই ধরেন দশ বারো লাখ টাকা দিয়ে দিই তাহলে কি আমার জাকাত আদায় হবে মানে আমাকে বুঝাতে চাচ্ছে সে অনেক টাকা জাকাত দিয়ে দে মানে বিভিন্ন চলে বলে কৌশলে বুঝাইতে চায় যে আমি অনেক আমল করি অনেক কিছু করি এটা প্রকাশ করতে চায় মানে আমি মোত্তাকি মানুষ আমি পরোজগার মানুষ আমি বুজুর্গ মানুষ এই এই জিনিসগুলা মানুষ অনেক মানে নামাজি মানুষের মধ্যে দিনদার মানুষের মধ্যে এই রিয়ার ভাবটা যে মানুষকে দেখানো মানুষের কাছে বেশি বেশি প্রকাশ করা এটা বেশি লক্ষ্য করা যায় এবং বর্তমান সমাজে আমরা খুব বেশি দেখি হ্যাঁ, দেখবেন যে নিজের আমলের কথা মানুষের কাছে বারবার প্রকাশ করতে চায় এবং প্রকাশ করতে প্রচার করতে খুব পছন্দ করে যে আমি এই আমল করি ওই আমল করি ওই সলাপ করি তাহাজুত করি কিছু কিছু লোক আছে দেখবেন যে তাহাজুত পড়ে তা আসি বলে যে হুজুর আজকে রাতে তিনটার দিকে উঠছি দেখি যে আকাশ অন্ধকার হয়ে আছে মানে বুঝাতে পারছে আমি রাতে তিনটা বাজে উঠছি তাহাজুদ ফুটছে ওটা ডাইরেক্ট বলতেছে না রাতে তিনটে উঠছে দেখছে সে দেখছে মানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে আমি তাহাজুদ পড়ি এটা বোঝানোর চেষ্টা করি কিন্তু রিয়ার মাধ্যমে সমস্ত আমল বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় নফল আবাদত আমরা যাই করি এগুলো প্রকাশ করা যাবে না এগুলো গোপনে রাখতে হবে এই জন্য সাহবাইকে রাম রাদওয়ানুল্লাহ তালা আলাই মাজমাইন তারা এমনভাবে সদাকা দিতেন তারা একজন আরেকজনকে যখন সাহায্য সহযোগিতা করতেন তখন অন্ধকারের মধ্যে গোপনে আরেকজনের পকেটে ঢুকাই দিতেন <clears throat> যাকে দিচ্ছেন তিনি চিনতে পারতেছেন না কে দিচ্ছেন অন্ধকারে দিতেন কারণ প্রকাশ্যে দিলে তাহলে যাকে দিচ্ছেন সেই লোকটা এই লোকের সামনে ছোট হয়ে থাকবে এবং সবসময় সে মনে রাখবে যে অমুক ভাই আমাকে ওই দিন টাকা দিচ্ছে এজন্য কোন ভাই টাকা দিছে এটা যাতে চিনতে না পারে অন্ধকারের মধ্যে টাকা দিতেন আল্লাহ এটার নাম হলো তাকোয়া এটার নাম হলো ইমান গোপনে গোপনে প্রকাশ না করা তারপরে নফল এবাদত বন্দেগি ঘরে করা যাতে লোকজন না দেখে নবী সাল্লাম নফল এবাদত বন্দেগি মসজিদে নবীতে করতেন না সুন্নত নামাজও মসজিদে নবীতে পড়তেন না সুন্নত নামাজও ঘরে গিয়ে আদায় করতেন রাত্রিবেলায় কেয়ামল লাইল করতেন ঘরের মধ্যে এই জন্য নফল এবাদত যত গোপনে গোপনে করা যায় প্রকাশ না করে আমি আল্লাহর জন্য এবাদত করতেছি তো সেই আল্লাহ দেখলেই তো হইল আমি তো মানুষের জন্য এবাদত করতেছি না এবাদত তো আল্লাহর জন্য তো মানুষকে দেখাবো কেন মানুষকে জানাবো কেন কিন্তু আমরা দেখা যায় আল্লাহর এবাদতের সে মানুষকে জানাতে বেশি পছন্দ করি আল্লাহ জন্য ওই সকল সাহাবিদের উদ্দেশ্যে এবং কেমন পর্যন্ত সকল মোমিনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন কুল আতুয়াল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের ব্যাপারে জানাতে চাচ্ছ <clears throat> মানে তোমরা যে আমল করো এটা আল্লাহকে জানাতে চাও অথচ আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর এলেম আল্লাহ রব্বুল আলমিনের আছে তোমার অন্তরে কি আছে না আছে <clears throat> সেই এলেমও আল্লাহ সুবান কাছে আছে আল্লাহ বিকুল্লে সাইন আলিম সব কিছুর ব্যাপারে এলেম রাখেন ইয়ামুন আলাইকান আসলাম হে রসুল তারা ইসলাম